মুফাসিরিন কেরাম যে কোনো তাফসিরের কিতাবে আপনি খুলেন না কেন এই আয়াতের ব্যাখ্যায় এতটুকু কথাই লেখেন আল্লাহ আলমু বি মুরাদিহি বিদালিক যে আলিফলাম মিম অথবা এই জাতীয় আয়াত কোরআনের আরো যে সমস্ত জায়গায় আছে উদাহরণস্বরূপ ইয়াসিন তাহা আলিফলাম মিম সদ কাফা আইন সদ অফ এই সমস্ত আয়াতের অর্থ আল্লাহ তালাই ভালো জানেন অন্য কোনো মানুষ নিশ্চিতভাবে এই সমস্ত আয়াতের অর্থ বলতে পারবে না একইভাবে আল্লাহ তারা যেহেতু এই আয়াতের অর্থগুলোকে অস্পষ্ট বানিয়েছেন সুতরাং কোনো মানুষের জন্য উচিত নয় যে এগুলোর অর্থ খোঁজার পেছনে নিজের সময়কে ব্যয় করা সুরায় আলে ইমরানের শুরুর দিকে আল্লাহ তালা এই বিষয়ে কঠোর নিষেধাজ্ঞা নাজিল করেছেন যাদের অন্তরের মধ্যে বক্রতা আছে তারা এই সমস্ত আয়াতের ব্যাখ্যা খোঁজে তারা এগুলো খোঁজার মাধ্যমে ফিতনা সৃষ্টি করতে চায় অপরদিকে যারা আল্লাহ তালার প্রতি ইমান রাখে যারা সুদৃঢ় জ্ঞানের অধিকারী এই সমস্ত আয়াত দেখলে তারা বলে যে আনান্নাবি নাবি এই আয়াতগুলোর উপর আমরা ইমান আনলাম এগুলোর অর্থ কি সেটা আল্লাহ তালাই ভালো জানেন এটা না বুঝে আমরা এগুলোর উপর ইমান আনলাম ইমান বিল গায়েব একজন মুসলমানের একটা বৈশিষ্ট্যই হল যে আল্লাহ তালা এবং তার রসুল সাল্লাহ আলী হাসাল্লাম থেকে যা কিছু প্রমাণিত এগুলোকে সে নির্দ্বিধায় সবকিছুকে মেনে নেয় এখন তো সেকুলার সমাজ আমাদেরকে গালি দেয় ধর্মান্ধ বলে যে ধর্মের জন্য আমরা অন্ধ তো ধর্মের জন্য যদি চক্ষুসমান হতেই চাই তাহলে আলিফলাম মিম এখানে আমার চোখ খুলে দেখি যে আসলেই কোন রহস্য আমি উদ্ধার করতে পারি কিনা যদিও কোনো ক্ষেত্রে অন্ধ হওয়াটা কাম্য না কিন্তু ওরা এটাকে গালি বানিয়ে ফেলে এমন ক্ষেত্রে যে উদাহরণস্বরূপ যে কোনো জায়গায় আপনি যদি ধর্মকে টানেন তা আমরা তো বিশ্বাস করি যে ইসলাম হলো এমন একটা ধর্ম যে আল্লাহ তালা জীবনের প্রতিটা ক্ষেত্রে আর বিধান দিয়ে দিয়েছেন তো এখন যে কোনো ক্ষেত্রেই ধর্মকে আমার টানতে হবে এটাই আমার ধর্মের বিশ্বাস অন্যান্য ধর্মের ক্ষেত্রে এই কথা হয়তো শতভাগ চলবে না কিন্তু ইসলামের ক্ষেত্রে এই কথা শতভাগ সত্য সব ক্ষেত্রে আমি ধর্মকে টানবো এখন এই ধর্মকে টানতে গিয়ে আমাকে ধর্মান্ধ না আমাকে এর থেকে বড় কোনো গালিও যদি দেওয়া হয় তাহলে আমি আমার রাসুলের জীবনী থেকে আদর্শ গ্রহণ করব যে আমি আর কতটুকু গালি শুনছি এর থেকে অনেক বেশি গালি আমার রাসুলকে দেওয়া হয়েছিল তো এই দিন মানার কারণে যদি আমাকে গালি শুনতে হয় তাহলে আমার রসুলের সুন্নত আমার দ্বারা সামান্য একটু জিন্দা হলো এটা আক্ষেপের কিছু নেই দিন মানার জন্য যদি আমাকে কারাবরণ করতে হয় তাহলে ইউসুফ আলহ ইসলামের মধ্যে আল্লাহ আমার জন্য আদর্শ রেখেছেন দিন মানার জন্য যদি আমাকে জীবন দিতে হয় জাকারিয়া আলী ইসলামের মধ্যে আল্লাহ তালা আমার জন্য আদর্শ রেখেছেন দিন মানার জন্য যদি আমাকে কঠোর বিপদের সম্মুখীন হতে হয় ইব্রাহিম আলী ইসলামের মধ্যে আল্লাহ তালা আমাদের জন্য আদর্শ রেখেছেন কোরআনের মধ্যে জায়গায় জায়গায় আল্লাহ তালা এই ঘটনাগুলোতে এজন্যই বর্ণনা করেছেন যেন এগুলো আমাদের অন্তরকে সুদৃঢ় করে বিহি আল্লাহ তালা এই ঘটনা বর্ণনা করার কারণে বলে দিয়েছেন এর মাধ্যমে আমি আপনার অন্তরকে সুদৃঢ় করতে চাই হেনবি যেন আপনি একাকিত্ব বোধ না করেন আপনার যেন অসহায়ত্ব বোধ না হয় আপনি যেন না ভাবেন যে আমার কি হচ্ছে চারিদিকে মানুষজন দেখা যাচ্ছে না আমার দাওয়াতকেও কবুল করছে না উপরন্ত সবাই আমার বিরোধিতা করছে তা আল্লাহ তালা বিভিন্ন নবীর ঘটনা বর্ণনা করে আমাদের নবীর সামনে স্পষ্ট করে দিচ্ছেন যে হে নবী আপনি আশাহত হবেন না নিরাশ হওয়ার কোনো কারণ নেই আল্লাহ তালা আপনার দিনকে বিজয়ী করবেন এই দিনের জন্য আপনি যদি কোনো ত্যাগ বরণ করেন সেটা আপনার পূর্বপুরুষদের আদর্শকে আপনি জীবিত করলেন এটা নতুন কোনো বিষয় নয় কোন ব্যক্তি ইসলামকে পরিপূর্ণভাবে ধারণ করবে আর তার উপর বিপদ নেমে আসবে না এটা ভাবাটাও একটা দুর্ভ বিষয় হ্যাঁ কেউ যদি আংশিক ইসলাম খণ্ডিত ইসলামকে গ্রহণ করে ইসলামের একটা সাইড নিয়ে সন্তুষ্ট হয়ে যেতে চায় যতটুকু আমার পরিবারের সঙ্গে আমার সমাজের সঙ্গে সাংঘর্ষিক না তাহলে হয়তো এতটুকু ইসলাম মানার কারণে আমাকে কোনো বাধার সম্মুখীন হতে হবে না কিন্তু পরিপূর্ণ ইসলামটাই এমন যেই ইসলাম সমস্ত বাতিলের মাথা ব্যথা আল ওয়াহিদা রাসুল আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিচ্ছেন যে তোমরা মুসলমান তোমরা এক জাতি আর তোমরা ছাড়া যত ধর্মই হোক আর যত মতবাদী হোক তারা সবাই তোমাদের বিরোধিতার মধ্যে সকলে আয় নিজেদের মধ্যে হাজারো বিরোধিতা থাক হাজারো নৈরাজ্য থাক যা কিছুই থাক না কেন তোমাদেরকে কেউই সহ্য করে নিবে না ওলাম আল্লাহ তার নবীকে বলছেন হে নবী এই ইহুদি এবং খ্রিস্টানরা কোনো দিনও আপনার উপর সন্তুষ্ট হবে না বাহ্যিকভাবে যদি সৌজন্য প্রকাশও করে তারা যদি উদারত দেখাতেও চায় সন্তুষ্টি প্রকাশও করে তারপর আপনি বিশ্বাস করুন যে আল্লাহ তালা তার কালামে পাকের মধ্যে বলে দিচ্ছেন যে তারা কখনো আপনার উপর সন্তুষ্ট হতে পারে না হাত্তাবি যতক্ষণ না আপনি তাদের আদর্শ অনুসরণ করেন তাদের ধর্মের কথা বলেননি আল্লাহ তালা দিন ব্যবহার করেননি মিল্লাত ব্যবহার করেছেন ওদের আদর্শ যেহুদি খ্রিস্টানরা এটা কামনা করে না সব ক্ষেত্রে যে আপনি ইহুদি হয়ে যান ইহুদি তো কেউ হওয়া সম্ভবই না ইহুদি বংশের মধ্যে যারা জন্ম নেয় তারাই শুধু ইহুদি হতে পারবে কিন্তু বাইরের কেউ চাইলেও অন্য ধর্ম আপনি গ্রহণ করতে পারবেন ইহুদি হলো বাপদাদার ধর্ম এটাকে চাইলেও কেউ গ্রহণ করতে পারে না তাহলে যদি এ আয়াতের অর্থ হয় যে যতক্ষণ না তাদের ধর্ম গ্রহণ করে নেন তারা আপনার উপর সন্তুষ্ট হবে না তাহলে আয়াত কিন্তু বাস্তবতার সঙ্গে মেলে না তাহলে মিল্লাত মানে ধর্ম না মিল্লাত মানে আদর্শ এই ইহুদি এবং খ্রিস্টানরা আপনার উপর তখন সন্তুষ্ট হবে যখন আপনি তাদের আদর্শ অনুসরণ করবেন ধর্ম না হ্যাঁ খ্রিস্টানরা তাদের ধর্ম গ্রহণ করার সুযোগ আছে যদি ধর্ম গ্রহণ করে নেন এটা তো আরেকটা বড় ধাপ কিন্তু আপনি আপনার ধর্মের মধ্যে থেকে যদি ওদের আদর্শ গ্রহণ করেন এতে ওরা আরো বেশি খুশি কারণ আপনার মাধ্যমে আরো বেশি ওরা বিভ্রান্তের সৃষ্টি করতে পারবে আপনি যদি নিজেকে প্রকাশ্যে পরিচয় দেন যে আমি খ্রিস্টান আপনার দ্বারা সমাজের মধ্যে কাজ করা কঠিন কিন্তু একটা মুসলিম সমাজের মধ্যে যে আপনাকে বাহ্যিকভাবে দেখা যাবে আপনি মুসলিম কিন্তু ভেতরগতভাবে আপনি খ্রিস্টানের আদর্শ লালন করেন ইহুদিবাদ আপনি তাদের আদর্শ লালন করেন আপনার দ্বারা পুরো সমাজকে নিয়ন্ত্রণে নেওয়া খুবই সহজ আমরা আমাদের দেশের দিকেই তাকাই সারা দুনিয়ার দিকেই তাকাই যে সমস্ত বস্তা পচা মতবাদ আর মতাদর্শ নিয়ে আমরা বসে থাকি খুঁজে খুঁজে অনুসন্ধান করি এই আদর্শগুলোকে আমার নবী মোহাম্মদ আরবি সাল্লাহ আলিয়াল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন নাকি আদর্শ তার ইন্তেকালের বহু শতাব্দী পরে কোনো ইহুদি পাড়া থেকে কোনো খ্রিস্টান পাড়া থেকে উঠে এসেছে এই সমস্ত বস্তাপচা এগুলোকে আমরা আঁকড়ে ধরে রেখেছি এগুলোর দ্বারা আমরা গর্ব করি এগুলো আমাদের এখন অহংকারের প্রতীক আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রথম তিনটা আয়াত নাজিল প্রথম আয়াতের মধ্যে তিনটা হরফ নাজিল করলেন আলিফ মিম তিনটা হরফ হলো আরবি হরফ যাদের মধ্যে কোরআন নাজিল হয়েছে তারাও হলো আরবি ভাষাভাষী কিন্তু এতগুলো মানুষ আরবি ভাষাভাষী হওয়া সত্ত্বেও এবং সেই সময়ে ভাষা সাহিত্য কাব্য এগুলোর চর্চা খুব ব্যাপক ছিল আরবের মধ্যে তো এমন একটা যুগের মধ্যে যারা সাহিত্য প্রেমী যারা কাব্য চর্চার মধ্যে অভ্যস্ত এমন একটা জাতির মধ্যে যখন আল্লাহ তালা আলিফলাম মিম সুরতুল বাতরার প্রথম আয়াত নাজিল করলেন তো এমন একটা আয়াত যে আয়াতগুলোর হরফ এই হরফগুলো তাদের পরিচিত হরফ সর্বাবস্থায় তারা এই সমস্ত হরফের দ্বারা কথা বলে এই সমস্ত হরফের দ্বারা তার কবিতা লেখে এই সমস্ত হরফ ব্যবহার করে সাহিত্য চর্চা করে তারপরও এই আয়াত বোঝার সাধ্য তাদের কারো হয়ে ওঠে তো পবিত্র কোরআন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে প্রথমেই সুরাতুল ফাতেহার মাধ্যমে হেদায়ত কামনা করেছ সুরাতুল বাকারার মধ্যে তোমার হেদায়তের বর্ণনা দিব সর্বপ্রথম তোমাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি যে পবিত্র কোরআনের প্রথম আয়াত দেখো এটা রহস্য উদ্ধার করতে পারো কিনা তার মানে কি মানে হলো আল্লাহ আপনি পবিত্র আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমরা কোনো কিছুই জানি বান্দার জ্ঞানের সীমাবদ্ধতা বান্দার জ্ঞান সেটা যে অসীম না এই জ্ঞানের দ্বারা সে চাইলেও যে সবকিছুকে আয়ত্তের মধ্যে আনতে পারে না তার বড় একটা প্রমাণ হল পবিত্র কোরআনের সুরতুল বাকার প্রথম আয়াত আলিফলাম তোমার জ্ঞান দেখি কত বেশি জ্ঞান তুমি অনুমান করে কিছু কথা বলতে পারবে যেগুলো হয়তো বাস্তবতার সঙ্গে কোনো সম্পর্ক নেই কিন্তু নিশ্চিত করে বুকে হাত রেখে যে এই আয়াতের অর্থ এটাই এরকম বলার সাধ্য কারো হয়নি তো এর থেকে বড় চ্যালেঞ্জ আর কি হতে পারে কিন্তু অপরদিকে রসুল্লাহ সাল্লাহ আলহাম আমাদেরকে শেখাচ্ছেন পবিত্র কোরআনের একটা হরফ যে পাঠ করবে সে দশটা নেকি পাবে মান করা হরফা মিন এরপর রসুল্লাহ সাল্লাম নিজে ব্যাখ্যা করে দিচ্ছেন যে হরফ বলতে তোমরা আবার কি বুঝবা কি ব্যাখ্যা করবা আমি বলে দিচ্ছি যে তোমরা আবার কেউ কেউ ব্যাখ্যা করবা যে আলিফলা মিম এই তিনটা মিলে একটা হরফ তো আমি বলে দিচ্ছি এখানে তিনটা মিলে একটা হরফ না বরং আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ তার মানে আলিফ লাম মিম এর মধ্যে কয়টা হরফ তিনটা একে হাদিস তো হাদিসের প্রথম অংশ দ্বারা বোঝা যাচ্ছে যে এক একটা হরফ যদি আমরা পাঠ করি কয় নাকি দশ নাকি রাসুল নিজেই ব্যাখ্যা করে দিচ্ছেন যে আলিফ লাম মিম এখানে হরফ আছে কয়টা তিনটা তার মানে এখানে কয় নাকি ত্রিশ নাকি তার মানে আমি যখন আলিফলাম পড়লাম তখন আমার আমল নামায় ত্রিশ নাকি অটোমেটিক যোগ হয়ে গেল হ্যাঁ যদি আয়াতটা আমি রমজানের মধ্যে পাঠ করি ফজিলত আরো বেড়ে যাবে আমি যদি বিশেষ প্রেক্ষাপটে পাঠ করি ফজিলত আরো বেড়ে যাবে নামাজে দাঁড়িয়ে পাঠ করি ফজিলত আরো বেড়ে যাবে তার স্বাভাবিক তার ফজিলত হলো এক একটা হরফে দশ নেকি এখন দেখেন এই পবিত্র কোরআনে সুরতুল বাকারার এই আয়াত থেকেই আমাদের সমাজে প্রচলিত যে একটা বিশ্বাস খুব বেশি প্রচলিত না নির্ধারিত একটা সার্কেলের মধ্যে প্রচলিত যে কোরআন যদি কেউ না বুঝে পড়ে তাহলে কোরআন পাঠে সব হয় না আমাদের সমাজের কিছু শিক্ষিত মানুষ তারা এই কথা প্রচার করে কোরআন যদি কেউ না বুঝে পাঠ করে কোরআন পাঠের দ্বারা কোনো সব পায় না আমাদের দেশে যে সমস্ত মানুষ কোরআন পাঠ করে অধিকাংশ মানুষ আমার ধারণা অনুযায়ী কোরআন পাঠ করতেই পারে না বা যদি কোনো রকম পারেও শুদ্ধ হয় না এরপরও যাদের শুদ্ধ হয় আমার ধারণা তাদের অধিকাংশ মানুষই কোরআনের অর্থ বোঝে না এমনকি আমাদের দেশের বাস্তবতা যেটা যে অধিকাংশ আলেমও কোরআনের অর্থ যথাযথভাবে বোঝে না তিক্ত বাস্তবতা কিন্তু সত্য তো যখন আমাদের সমাজের বাস্তবতা হলো এটা এখন যদি এই কথা বলা হয় যে পবিত্র কোরআন যদি কেউ পাঠ করে আর কেউ যদি এর অর্থ না বোঝে তাহলে সে সব পাবে না তাহলে কি পরিমাণ জনগোষ্ঠীকে কোরআনের তেলাওয়াত থেকে সরিয়ে দেওয়া হচ্ছে অথচ আল্লাহ তালা যে আয়াতের মধ্যে রাসুলকে দুনিয়াতে পাঠানোর কথা বলেছেন সেখানে তার চারটা বিশেষ কাজের কথা উল্লেখ করেছেন মিনহুম তিনি সেই সত্তা যিনি উম্মি উম্মি মানে নিরক্ষর যারা পড়তে জানে না যিনি উম্মিদের মধ্যে তাদের মধ্য হতেই একজন রাসুলকে পাঠিয়েছেন সেই রাসুলের কাজ কি চারটা কাজের কথা উল্লেখ করেছেন এর মধ্যে এক নম্বর কাজ হল ইয়াতলু আলাইহিম আয়াতি এই নবী তাদের সামনে আল্লাহ তালার কিতাবের আয়াত তেলাওত করবে নবীর একটা কাজে বলা হচ্ছে আল্লাহ তালার কিতাবের আয়াত তেলাওত করবে দুই নম্বর কাজ বলা হচ্ছে আল্লি মুহমুল কিতাব তাদেরকে কিতাব শিক্ষা দিবে তার মানে শিক্ষা দেওয়া স্বতন্ত্র কাজ কিতাবের তেলাওয়াত করা স্বতন্ত্র কাজ নইলে দুটোকে দুই কাজ হিসাবে উল্লেখ করার কি দরকার বোঝা যাচ্ছে কথা আমি সকালে নাস্তা করেছি আর আমি ব্রেকফাস্ট করেছি দুটো দুই কথা নাকি একই কথা যদি এক কথা হয় তো এক কথা দুইবার বলা এটা অনর্থক কিনা আল্লাহ তালার পবিত্র কালামের মধ্যে একটা বাক্য অনর্থক না তো আল্লাহ তালা বলছেন যে আমি এই নবীকে উম্মিদের মধ্যে পাঠাচ্ছি তার চারটা বিশেষ কাজ দিয়ে এই আয়াতের মধ্যে চারটা বলেছেন অন্যান্য আয়াতে আরো উল্লেখ করেছেন চারটার মধ্যে এক নম্বর কাজ বলছেন ইয়াতুলু আলাইহিম আয়াতি তিনি তার আল্লাহ তালার কিতাবের আয়াতসমূহ মানুষকে তেলাওয়াত করে শোনাবেন শুধু তেলাওয়াতের যদি কোনো ফায়দাই না থাকে তাহলে তেলাওয়াত করে শোনানোর এটা নবীর বিশেষ একটা জিম্মাদারি দেওয়ার কি দরকার এরপরে দ্বিতীয় কাজ তো বলাই হচ্ছে কিতাব শিক্ষা দিবেন শিক্ষা দেওয়ার মধ্যে কিতাবের শব্দ শিক্ষা দেওয়া কিতাবের অর্থ শিক্ষা দেওয়া মর্ম শিক্ষা দেওয়া সব তো আলাদাভাবে আছে তো তেলাওয়াতকে আলাদাভাবে উল্লেখ করার কি অর্থ তার মানে তেলাওয়াত স্বতন্ত্র একটা ইবাদত নাকি ভিন্ন মনে হচ্ছে তো হাদিসের মধ্যে বলা হচ্ছে আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ অথচ সমস্ত মুফাসিরিন বলছেন যে আলিফুল্লাহ মিম এর অর্থ আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ ছাড়া কারো পক্ষে নিশ্চিত করে এর অর্থ বলা সম্ভব না অর্থ না বুঝে তেলাওয়াত করলে যদি সব না হতো অর্থ না বুঝে তেলাওয়াত করলে যদি সব না হতো আমার রাসুল কেন বলছেন আলিফুল্লাহ মিম পড়লে তিরিশটা নাকি অথচ আলিফুল্লাহ মিমের অর্থ বোঝার সাধ্য কারণে এই হাদিসের সঙ্গে আপনি আমাদের সমাজের মধ্যে যে কথাটা প্রচলিত এই হাদিসের সঙ্গে মিলিয়ে দেখেন আদৌ মিলে কিনা হায়ের অর্থ এটা না যে কোরআনের অর্থ বোঝার দরকার নেই এই কথা তো কোনো ব্যয় আকল লোকও বলবে না আল্লাহ তালা কোরআনকে পাঠিয়েছেন হেদায়তের জন্য তো হেদায়তের যদি আমি শুধু তেলাওয়াত করে রেখে দেই তাহলে যথেষ্ট হবে কোশ্চিনকালেও না আমাকে কোরআনের অর্থ বোঝা সাধনা করতে হবে মেহনত করতে হবে তার ব্যাখ্যা বিশ্লেষণ জানতে হবে এটা অবশ্যই জরুরি জিনিস তো কোনো কাজ জরুরি হওয়ার অর্থ এটা না যে এটা ছাড়া অন্যটা অনর্থ ভাত অবশ্যই জরুরি কিন্তু কোলের বাচ্চা ভাত খায় না তো ভাত জরুরি এটা এক কথা কিন্তু ভাত ছাড়া মানুষ বাঁচতেই পারবে না একদিনও বাঁচতে পারবে না এটা একটা অনর্থক কথা দুটো দুই বিষয় তাহলে কোরআনের অর্থ বুঝতে হবে মর্ম বুঝতে হবে কেউ যদি বলে কোরআনের অর্থ বোঝার দরকার নেই এটা শুধু মাদ্রাসাওয়ালারা করবে তোমাদের জন্য বোঝার দরকার নেই তাহলে কেমন যেন আপনি বলতে চান যে আল্লাহ তাহলে এই কিতাবকে শুধু মাদ্রাসাওয়ালাদের জন্য নাজিল করেছেন আমার আর আপনার জন্য নাজিল করেননি অথচ আল্লাহ তালা এই কিতাব প্রত্যেকে ভাববো আমার জন্যই নাজিল করেছেন আমার কাছেই বার্তা পাঠিয়েছেন আমাকে এটা পড়তে হবে এটা জানতে হবে বুঝতে হবে এবং এ অনুযায়ী চলতে হবে কারণ জান্নাত এবং জাহান্নাম কেয়ামত এবং আখেরা শুধু কি মাদ্রাসাওয়ালার সামনে নাকি আমার সামনেও আমার হিসাব কি আমার মসজিদের হুজুর দিবে নাকি আমাকেই দিতে হবে তা যখন আমাকে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে যখন জিজ্ঞাসিত হব আল্লাহ যখন আমাকে বলবেন কি ব্যাপার কোরআনের মধ্যে আদেশ তোমাকে দিয়েছিলাম তুমি মানলে না কেন তখন আমি বলবো কই আল্লাহ আপনি বলেছেন আমি তো জানি না এ কথা বলে বাঁচার উপায় আছে আল্লাহ যদি কিতাব না দিতেন আপনাকে না জানাতেন তখন হয়তো আপনি এটা অজুহাত দিতে পারতেন কিন্তু আল্লাহ তালা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এবং কিতাবকে সুরক্ষিত রেখে দিয়েছেন তাওরাত জবর ইঞ্জিলের মতো বিকৃত হয়নি একেবারে যেভাবে নাজিল হয়েছিল সেভাবে সুরক্ষিত রেখেছেন তো যদি এই কিতাব থেকে আপনার শিক্ষা গ্রহণ করার কোনো জরুরত নাই থাকে আল্লাহ তাহলে কেন এটাকে সুরক্ষিত রাখছেন যুগের পর যুগ এবং কেয়ামত পর্যন্ত রাখবেন অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণ করার জন্য সুতরাং কেউ আছে উপদেশ গ্রহণকারী জায়গায় জায়গায় আল্লাহ তারা ডেকে ডেকে বলছেন কোরআনকে সহজ করেছি যে কোরআনটা দুর্বোধ্য কোনো বিষয় না তুমি এটা ভেবো না এটা বোঝা আমার সাধ্যের বাইরে আমি মনে হয় বুঝবোই না আল্লাহ তালা বলছেন যে কোরআনকে সহজ করে দিয়েছি শিক্ষা গ্রহণ করার জন্য উপদেশ গ্রহণ করার জন্য ফেহালমিম মুদ্দাকির সুতরাং আছো উপদেশ গ্রহণকারী সুতরাং কোরআন আমার জন্য এই কোরআনকে মোল্লা মুন্সির জন্য যদি ফেলে রাখি তাহলে কেমন যেন বলতে চাই তোমার জান্নাত আর জাহান্নাম এগুলো নিয়ে তুমিই থাকো আমার সামনে তো কিছু নেই আমি তো মরে যাব মাটির সঙ্গে বিলীন হয়ে যাব আমাকে কিতাব বোঝারও দরকার নেই এ অনুযায়ী আমল করার দরকারও নেই এগুলো যারা এগুলো তাদের ফন তাদের শাস্ত্র তারাই পড়ে থাকবে সমাজের মধ্যে আমরা মুখে না বললেও বাস্তবতা যেন অনেকটা এমন হয় তো এজন্য কোরআন বুঝতে হবে এটা অবশ্যই জরুরি জিনিস কিন্তু এর অর্থ এটা না যে কোরআন না বুঝে পড়লে কোরআন আমাকে কোনো সব হবে না যারা এই কথাটা বলার চেষ্টা করে তারা আলিফলাম মিম এই আয়াতটা দেখলেও তো তাদের চুপ হয়ে যাওয়ার কথা তাহলে কি আপনি বলতে চান যে আলিফলাম মিম পড়লে সব হবে না অথচ দুঃখজনক কথা যে আমাদের দাওয়াত লীগের স্বঘোষিত আমির মৌলানা সাদ সাহেব ওই কথা বলেন কোরআন অর্থ বুঝে পড়া ও ওয়াজিব যে পড়বে না সে ওয়াজিব তরফকারী হবে নাওজুবিল্লাহ মিন্দারি কি পরিমাণ বিপুল জনগোষ্ঠীকে কোরআন থেকে দূরে ঠেলে দেওয়ার একটা অপপ্রয়াস কোরআন বোঝাটা তো এত সহজ কথা না এর জন্য সাধনা করতে হবে আমাকে আগে অনেকগুলো ধাপ পাড়ি দিতে হবে আমাকে কোরআন পড়া শিখতে হবে আমি যদি বাংলাও না পড়তে পারি রিডিং তো অন্তত বাংলা পড়াটা শিখতে হবে বই হাতে নিতে হবে তার সিরুল কোরআনের দর্শে বসতে হবে এটা তো একদিনে এমন না যে আমি গেলাম বাজার থেকে একটা ওষুধ কিনলাম আর গিলে খেয়ে ফেললাম আর ব্যাস কোরআন বুঝে ফেললাম একদিনে সাধনা তো না তিরিশ বছর চল্লিশ বছর সাধনা করে ধীরে ধীরে তার পরিধি বাড়তে থাকে আজকে এক আয়াত বুঝতো কালকে দশ আয়াত বুঝে পরের দিন পঞ্চাশ আয়াত এভাবে বাড়তে থাকে এমন তো না যে একদিনেই পুরো কোরআন বুঝে ফেলে তো কি পরিমাণ মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা অদ্ভুত ফতোয়া এরপর আল্লাহ তালা দ্বিতীয় আয়তে বলছেন দয়ালিকাল কিতাব আরাইবাফি ওই কিতাব তাতে কোনো সন্দেহের অবকাশ নেই স্বাভাবিক ছিল এই কিতাব বলা ঠিক না এই কিতাব লাফি তাতে কোনো সন্দেহ নেই সংশয় নেই আল্লাহ তালা এই কিতাব না বলে কি বলছেন ওই কিতাব হাজা না বলে বলছেন দ্যালিকা ইহা না বলে উহা তো স্বাভাবিকের খেলাফ মনে হয় না এটা কিতাব তো আমার সামনে কিন্তু আল্লাহ তালা বলছেন দয়ালিকা ওই এর কারণ কি বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন উদাহরণস্বরূপ সুরাতুল ফাতেহার মধ্যে আমরা আল্লাহর কাছে দোয়া করে এসেছি ইহদিনা সুরাতুল মুস্তাকিম হে আল্লাহ আপনি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন তো আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিমের পথে হেদায়ত পাওয়ার জন্য দোয়া করে এসেছি তো সুরাতুল বাকারার মধ্যে আমাকে কেমন যেন ইঙ্গিত দেওয়া হচ্ছে তুমি ওই যে সিরাতে মুস্তাকিমের হেদায়তের দোয়া করে এসেছিলে এই নাও তোমার হেদায়ত এই পুরো কোরআনটা তোমার হেদায়তের জন্য দিয়ে দিলাম এই কোরআনকে গ্রহণ করে নাও তুমি হেদায়ত পেয়ে যাবে রালিকা বলার দ্বারা কেমন যেন আমার সেই সিরাতে মুস্তাকিমের হেদায়তের যে দোয়া করেছিলাম সেদিকে ইঙ্গিত করা হচ্ছে এই নাও তোমার সিরাতে মুস্তাকিম এটাকে অনুসরণ করো জান্নাত পেয়ে যাবে অথবা রালিকা দ্বারা এটাও হতে পারে যে কোনো জিনিসের মর্যাদা আমার সামনে থাকা সত্ত্বেও তার মর্যাদা যখন খুব উচ্চ পর্যায়ে থাকে তখন তার উচ্চ মর্যাদার দিকে ইঙ্গিত করে ওই শব্দ ব্যবহার করা হয় আরবি ভাষায় প্রচলন আছে তো জায়ালিকাল কিতাব এই কিতাবের এতটাই মর্যাদা যদিও মনে হচ্ছে আমার সামনে কিন্তু এর মাকাম বহু ঊর্ধ্বে বহু ঊর্ধ্বে তো আল্লাহ তালা যেন সেদিকে ইঙ্গিত করতে চাচ্ছেন জায়ালিকাল কিতাব যে ওই কিতাব অনেক সম্মানিত এর মধ্যে লাইবাফি কোনো সন্দেহের অবকাশ নেই অথবা আমার সামনে যে কিতাবটা আছে সেটা তো হলো কোরআনের নকশা মূল কোরআন না মূল কোরআন বালহুয়া কোরআন মজিদ ফি মাহফুজ কোরআন তো আল্লাহ তালা যখন থেকে আছেন কোরআন হলো আল্লাহ তালার কালাম আল্লাহর সিফাত তা আল্লাহ যখন থেকে আছেন তার সিফাত তখন থেকে আছে রাসুলের উপর নাজিল করেছেন রাসুল দুনিয়াতে আসার পর নবুয় পাওয়ার পরে কিন্তু আর অর্থ এটা না যে আল্লাহ তালা তখন নতুন করে কোরআন লিখেছেন বরং কোরআন হল আল্লাহর কালাম আল্লাহ যখন থেকে আছেন তার কালামও তখন থেকে আছে নাজিল করেছেন এক একটা প্রেক্ষাপট অনুযায়ী এক এক সময় নাজিল করেছেন সর্বপ্রথম লাইলাতুল কদরে পুরো কোরআনকে সেই লাহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে নাজিল করেছেন একসাথে এরপর যখন যেটা প্রয়োজন হয়েছে অল্প অল্প অল্প করে এক এক সময় পুরো তেইশ বছর বসে নাজিল করা হয়েছে তো হতে পারে জালিকা বলার দ্বারা সেই যে মূল কোরআন যেটা লাউহে মাহফুজের মধ্যে সংরক্ষিত থাকার কথা আল্লাহ জানাচ্ছেন সেই কোরআনের দিকে ইঙ্গিত করা হচ্ছে আর আমার সামনে যেটা লিপিকার লিখে দিয়েছে সেটা তো হলো কোরআনের নকশা ছাড়া আর কিছু না উদাহরণস্বরূপ আপনার নাম হলো আব্দুর রহমান আমি কাগজের মধ্যে লিখলাম আব্দুর রহমান আর আপনি হলেন ব্যক্তি আব্দুর রহমান আমি যে কাগজের মধ্যে আব্দুর রহমান কলম দিয়ে লিখলাম এই লেখাটাই কি আপনি এই লেখার মধ্যে কি আপনার নাক চোখ কান আছে আপনি তো আলাদা আপনি হলেন আমার পাশে উদাহরণস্বরূপ দাঁড়িয়ে আছেন আর আমি ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে অথবা আমি কাগজের মধ্যে লিখছি আব্দুর রহমান এই লেখাটা কিন্তু আপনি না তো কোরআন সাদা একটা কাগজ অন্যান্য কাগজ যেভাবে বানানো হয় এই কাগজকে এভাবে বানানো হয়েছে এই কাগজটাকে বানানোর পর এটার মধ্যে একটা ছাপ দিয়ে কোরআনের লিপিগুলোকে বসানো হয়েছে এটাকে আমি পাঠ করছি কিন্তু এই কোরআনটা এখান থেকে যদি আবার এই কালিগুলোকে মুছে ফেলা হয় আবারও সেই সাদা কাগজে হয়ে যাবে সুতরাং এটাই তো আর মূল কোরআন না অনেকের ধারণা হলো বিভিন্ন ঘটনার মধ্যে দেখাও যায় অনেক সময় ঘর বাড়ি পুড়ে যায় আগুন লেগে যায় কিন্তু দেখা যায় যে কোরআনের নুসখাটা সংরক্ষিত থাকে তার মধ্যে কোনো আগুন লাগে না হয় কি না এটা আল্লাহ তালা বিশেষ একটা কুদরাতের ফয়সালা ক্ষেত্র বিশেষ এমনটা ঘটে থাকে কিন্তু এর অর্থ এটা না যে সর্বাবস্থায় এটা হওয়া জরুরি আর কখনো এটা হলো না আর আপনি এখন ফয়সলা দিয়ে দিলেন কই কোরআন দেখে নিজেই পুরে যায় আর সে আমাকে জাহান নামের আগুন থেকে কিভাবে বাঁচাবে তাহলে আপনি আসলে চিনতেই পারেন নিজে প্রকৃত কোরআন কোনটা কোরআন অনেক সময় যখন পুরনো হয়ে যায় মসজিদের মধ্যে অনেক জমে যায় অনেক পুরনো হয়ে গেছে পোকায় খেয়ে ফেলেছে তখন মানুষ কি করে হয়তো মাটির নিচে দাফন করে দেয় অথবা সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তো আপনি বলবেন কোরআন জ্বলে যাচ্ছে চোখের সামনে তাহলে কোরআন কি বাতিল হয়ে গেল না জুবিল্লাহ আহমেদ আলী আপনি কোরআনে চিনতে পারেন এগুলো তো নকশা প্রকৃত কোরআন যেখানে সেখানে ইঙ্গিত করা হচ্ছে যাই হোক লাফি এর মধ্যে কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই পুরো কোরআনের মূল যে মেসেজ মূল যে বার্তা কোরআনের যে মর্ম সেই মর্মের মধ্যে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই কিন্তু এর অর্থ এটা না যে কোরআন বুঝতে গিয়ে আপনি কোনো সন্দেহের শিকার হবেন না দুটো কিন্তু এক কথা না কোরআনের মধ্যে কোনো ভুল কথা নেই এমন কোনো কথা নেই যেখানে আপনি এটাকে অস্বীকার করবেন তো দূরের কথা সন্দেহ করবেন আপনি এমন কোনো কথাও কোরআনের মধ্যে নেই লারাই বাফির অর্থ হলো এটা এই লারাই বাফির অর্থ এই নয় যে আপনি কোরআন বুঝতে গিয়ে কোনো ভুলের শিকার হবেন না কারণ একই সুরার মধ্যে আল্লাহ তালা কাফেরদেরকে সম্বোধন করে বলছেন ওয়াইন কুমতুম ফি রাই বিম্মিমা নাজ্জালনা আলা আবদিনা ফাতু মিসলি আমি আমার বান্দা মোহাম্মদের উপর যে কিতাবকে নাজিল করেছি সেই ব্যাপারে যদি তোমরা সন্দেহে থাকো দ্বিতীয় আয়তে বলে এসেছিলেন সন্দেহ নেই এখানে বলছেন যে কোরআন আমি নাজিল করেছি এই ব্যাপারে যদি সন্দেহে থাকো মিথলি তাহলে দেখি কোরআনের মতো আরেকটা সুরা আনো দেখি কতটুকু শক্তি আছে আনো পারলে তার মানে হলো কোরআন বুঝতে গিয়ে অনেকের সংশয় হতে পারে বিশেষ করে যার অন্তর সে কোরআনকে বোঝার জন্য কোরআন খুলবে না বরং কোরআনের বিরোধিতা করার জন্য কোরআন খুলবে সে তো বিভিন্ন জিনিস বুঝতে গিয়ে সংশয়ের শিকার হবেই কিন্তু মূল কোরআনের মধ্যে আল্লাহ তালা কোনো সংশয়ের অবকাশ রাখেননি হুদাল্লিল মুতাকিন এই কোরআন হলো মুতাকিদের জন্য হেদায়ত একই সোরার মধ্যে দুই পাড়ায় আল্লাহ তালা বলছেন যে হুদাল্লিন নাস কোরআন হলো সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়ত আর এখানে বলছেন পুরো বিশ্ব মানবতার কথা না বলে হুদাল্লিল মুত্তাকিন মুতাকিদের জন্য হেদায়ত মুতাকি হলো মুবিন হবে আগে আল্লাহ তালা বিশ্বাস করবে বিশ্বাস করার আরেকটু উচ্চ পর্যায়ের ধাপ হলো মুতাকি হওয়া আল্লাহকে ভয় করবে তাহলে ওই আয়তে বলা হলো সবার জন্য হেদায়ত তার মানে বিধর্মী আর মুসলিম মুসলিম মুসলিম কাফের মুশরিক সবার জন্য হেদায়ত আর এখানে বলা হচ্ছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য হেদায়ত তো কোরআন কি সাংঘর্ষিক হয়ে গেল না আলী তো দুই জায়গায় উদ্দেশ্য হলো দুটো হুদাল্লিন নাস এখানে বলা হচ্ছে এই কোরআন পুরো বিশ্ব মানবতাকে সঠিক পথ দেখাবে সঠিক পথের সন্ধান দেবে যেই ব্যক্তি সঠিক পথ পেতে চায় সে যদি এই কোরআনকে পর্যবেক্ষণ করে এই কোরআনকে রিসার্চ করে সে সঠিক পথ পেয়ে যাবে আর হুদাল্লিল মুতাকিন এখানে বলা হচ্ছে যে কোরআন মুতাকিদেরকে সঠিক পথের উপর চালাবে হেদায়েতের দুই মারহালা একটা হলো সঠিক পথ দেখাবে আর আরেকটা হলো হুদাল্লিল মুতাকিম তার জন্য তৌফিক হবে তাকে সঠিক পথে চালাবে যেমন ইহদিন সুলাতুল মুস্তাকিমের ব্যাখ্যা আমরা করে এসেছিলাম যেহদিন সুলাতুল মুস্তাকিম এই দোয়া যদি কোনো কাফের করে তাহলে এর অর্থ হবে হে আল্লাহ আপনি আমাকে সরল পথ প্রদর্শন করুন দেখিয়ে দিন কোনটা সরল পথ আর যখন এই দোয়াটা কোনো মুমিন পড়বে কোনো মুত্তাকি পড়বে কোনো নবী পড়বে কোনো সাহাবি পড়বে তখন এর অর্থ কি হবে যে হে আল্লাহ আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর পরিচালিত করুন তো হুদাল্লিল মুত্তাকিন কোরআন তো বিশ্ব মানবতাকেই পথ দেখাবে কিন্তু মুত্তাকি যারা আল্লাহ তালাকে যারা ভয় করে এই কোরআন তাদেরকে হেদায়তের পথে চালাবে তার মানে সুরতুল বাকরার দ্বিতীয় আয়াত থেকে আমরা বুঝতে পারছি যারা আল্লাহ তালার উপর বিশ্বাস স্থাপন করে তাদের জন্য হেদায়তের বার্তা হলে কোরআন তাদের জন্য পথ নির্দেশ তাদের জন্য গাইডলাইন হলে কোরআন সুতরাং জীবনের সব ক্ষেত্রে কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করতে হবে এবং কোরআনকে অনুসরণ করতে হবে আমাদের সমাজের মধ্যে যারাই ধ্বংস হয়েছে আমরা যদি একটু ফিকির করি বা একটু ভাবি তাহলে দেখব অধিকাংশ ক্ষেত্রেই হয়তো কোনো একজন ব্যক্তির অন্ধ অনুসরণ অথবা নিজের দলের অন্ধ পক্ষাবলম্বন সব ক্ষেত্রে আমার দল যেটা বলেছে আমার নেতা যেটা বলেছে অথবা কোনো একজন ব্যক্তির অন্ধ অনুসরণই মানুষকে গোমরাহ করে কোনো ব্যক্তি যদি কোরআনের শিক্ষাকে অনুসরণ করে যে কে কি বলল আমার দেখার বিষয় না আমার বাবাও যদি এক কথা বলে আমার শিক্ষক যার কাছ থেকে আমি আলিব্বা পড়েছি এমন একজন শিক্ষক যে আজকের আমার দিনের যতটুকু বুঝ তার উসিলায় আমার এই বুঝ তিনিও যদি কোনো কথা বলে সেই কথা গ্রহণ করার জন্য শরীয়ত আমাকে কষ্টি পাথর দিয়েছে তোমাকে কোরআন দিয়ে মাপতে হবে কোরআন দিয়ে মেপে তুমি খাটি স্বর্ণ এবং ভেজাল স্বর্ণের মধ্যে পার্থক্য করবে ইমাম মালিক রহমতুল্লাহ আলী রাসুলের রওজার সামনে দাঁড়িয়ে বলছেন পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব মানুষের কিছু কথা গ্রহণীয় আর কিছু কথা বর্জনীয় শুধুমাত্র এই কবরওয়ালা অর্থাৎ নবীজি সাল্লাহ আলহিসাম ছাড়া তার যা আছে সবই গ্রহণীয় কিন্তু তিনি ছাড়া আর যত মানুষ আছেন তিনি কোন ইমামই হন কোন মুজতাহিদি হন আর আমাদের সমাজে সাধারণ কোন আলিমই হন আর কোন রাজনৈতিক নেতাই হোক যেই হোক না কেন সে কল্যাণী কাউলি হয় তার কিছু বিষয় গ্রহণীয় কিছু বিষয় বর্জনীয় তো কোনটা গ্রহণ করবে আর কোনটা বর্জন করবে তুমি কোরআন আল্লাহ তালা তোমাকে কোষ্ঠী পাথর দিয়ে দিয়েছেন এই কোরআনের সঙ্গে যাচাই করো তুমি কোরআনের সঙ্গে যাচাই করে যারটা মিলবে তারটা গ্রহণ করো সে যদি তোমার শত্রুও হয় তারটাও তুমি গ্রহণ করো আর যদি আরেকজন তোমার বন্ধুও হয় কিন্তু তার কথা কোরআনের সঙ্গে সাংঘর্ষিক হয় তুমি গ্রহণ করতে যেও না বরবাদ হয়ে যাবে যত ক্ষেত্রে যত দলাদলি যত মারামারি সব কিছুর মূলেই হলো একদল দলিল দেয় কোরআন থেকে আর একদল বলে না ওই ব্যক্তি কি কম বুঝে নাকি কোরআনের পক্ষে এক পাল্লায় কোরআন আর এক পাল্লায় দাঁড় করানো হচ্ছে ব্যক্তিকে কি মনে হয় দুটো কি পাশাপাশি দাঁড়ানোর যোগ্য এই যে টঙ্গি মাঠে যে মারামারি হলো এই মানুষগুলোকে বোঝানোর ফিকির কি আজকে থেকে করা হচ্ছে এত আগ থেকে বোঝানোর ফিকির করা হচ্ছে একটা কথাই বলা হচ্ছে কোন আলেম এই কথা বলছে না আমাদের অনুসরণ করো যে তুমি তাবলিক করবে আমার কাছ থেকে রোখ নিয়ে যাও আমার মার্কাজে আসো কেন ওলামা একরাম কি তাবলিগের মার্কাজ খুলে রেখেছেন নাকি একটাও হাটহাজারি মাদ্রাসা কি তাবলিগের মার্কাজ ভাজনচালা মাদ্রাসা কি তাবলিগের মার্কাজ কোন আলেমকে এই কথা বলেন যে তুমি তোমার মেহনত বাদ দিয়ে আমার কাছে এসে আমার কাছ থেকে রোক নাও আমার কথা অনুযায়ী তুমি চলে এটা বলেন তোমার তাবলিক তুমি করো তোমার তাবলিক নিয়ে আমার মাথা ঘামানো নেই তাহলে ওলামায়াম কি বলতে চান বলতে চান এই যে একজন ব্যক্তিকে নিয়ে তুমি যে এখন মারামারি করছো আর কোনো সমস্যা না তোমার ছয় নাম্বার করতে কেউ না করেনি তোমার গাছ তালিম করতে কেউ না করেনি শুধু একজন ব্যক্তিকে এনে কোরআনের মোকাবেলায় কেন দাঁড় করাতে হচ্ছে এই ব্যক্তিকে সবাই মেনেছে আলেমরাও মেনেছে এই আলেমদের বয়ানের মধ্যেও ইস্তেমার মাঠে প্রতি বছর শনিবার বিশেষ বয়ান হয় ওলামায় কেরামের তো সেই ওলামায় কেরামের মধ্যে তিনি বয়ান করেছেন এই আলেমরা শুনেছেন কই এতকাল তো কেউ কোনো কিছু বলেননি বলেননি মানে আমার কষ্টি পাথর আমার কোরআনের সঙ্গে যতক্ষণ আপনার আদর্শ মিলেছে আপনাকে নিয়ে আমি কেন বলবো আপনার সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই কিন্তু যেই মাত্র কোরআনের সঙ্গে আপনার মতবাদ আপনার মতদর্শ সাংঘর্ষিক হয়ে যাবে তখন আপনার বিরুদ্ধে বলা আমার এলমির দায়িত্ব যদি এই দায়িত্ব আমি আদায় না করি আমি আমার এলমের সঙ্গে খেয়ানত করলাম আল্লাহর সামনে জবাব দিতে হবে তো মানুষের হেদায়তের মাধ্যমে আল্লাহ বানিয়েছেন কোরআনকে সুরাতুল বাকার এই দ্বিতীয় আয়াতকেও যদি কেউ সামনে রাখে সে অন্তত এরকম দলাদলি আর মারামারির দিকে সে কখনো যেতে পারে না কারণ একদিকে কোরআন দিয়ে দলিল দেখানো হচ্ছে আরেকদিকে সে কিভাবে বলে আর ওই ব্যক্তি বলেছেন কোথায় কাল আল্লাহ আর কোথায় কালা ফুলান কোথায় আল্লাহ বলেছেন আর কোথায় অমুক আর তমুক বলেছে অমুক আর তমুক কি আল্লাহ তালা সমান না বিদ্যালয় কোন সাহাবির কথাও যদি কোরআনের কোনো কথার সঙ্গে সাংঘর্ষিক হয় সেটা গ্রহণ করার আদৌ কোনো সুযোগ আছে কোনো ক্ষেত্রেই কোনো সুযোগ রাখা হয় যদি রাখাই হতো আমাদের মাঝহের ইমামদের প্রত্যেক ইমাম এই কথা বলে যেতেন না যে আমার কোনো কথা যদি কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক মনে হয় তাহলে তোমরা কোরআন এবং সুন্নার আলোকে মতামত গ্রহণ করো সেই ক্ষেত্রে আমার মতামত তোমাদের গ্রহণ করার দরকার নেই এটা কি পরিমাণ সতর্কতার পরিচয় তো এতটুকু সতর্কতা সেই মাঝহের ইমামরা মুজতাহিদ ইমামরা যাদের পায়ের ধুলার সমান হওয়ার যোগ্যতা আমাদের নেই তারা এতটুকু সতর্কতা অবলম্বন করে গেছেন আর সেখানে আমাকে বলা হচ্ছে আল্লাহ এটা বলেছেন রাসুল এটা বলেছেন সাহাবাই কেরামে আকিদা লালন করেছেন আপনি ভিন্ন কিছু বলছেন আপনাকে কেন্দ্র করে একটা দল হয়ে যাচ্ছে পৃথিবীর মধ্যে এমন কোন বাতিল ব্যক্তিকে আপনি দেখাতে পারবেন যে কিছু না কিছু অনুসারী পেয়ে যায় প্রত্যেক বাতিল প্রত্যেকের দলই ভারী থাকে আবার দেখা যায় যে হকপন্থীদের জামাত এটা ধীরে ধীরে আগে বাড়ে বাতিলার জামাত কেমন যেন খুব দ্রুত আগে বেড়ে যায় প্রতিযোগে এমনই দেখা যাচ্ছে রসুল্লাহ সাল্লাম মক্কার মধ্যে তেরো বছর দাওয়াত দিলেন অনুসারী কয়জন কিন্তু এই যে এক একজন মানুষ বিভিন্ন বাতিল মতবাদ নিয়ে দুনিয়ার মধ্যে দাঁড়িয়ে যাচ্ছে তাদের সঙ্গে আমাদের মৌলিক দ্বন্দ্বটা কোথায় মানুষ বুঝতে চায় না মানুষ বলে আরে এরা এক দল এরা এক দল আমরা আছি মাঝামাঝি আরে ভাই দলটা কোথায় তুমি এটা বুঝো দলটা কি নিয়ে এখানে দলাদলির তো কোনো প্রশ্ন নেই দলাদলির প্রশ্ন কেন আসছে মূল বিষয় এখানে আমার কোরআনের সঙ্গে যখন ব্যক্তি সাংঘর্ষিক হয়ে যায় ওই ব্যক্তিকে যদি আমি মানতে চাই ওই ব্যক্তির আদর্শ গ্রহণ করতে চাই তার পক্ষে যেতে চাই আমার সামনে পথ একটাই আছে আমি আমার কোরআন সুন্নাকে বাদ দিব কোরআন সুন্না বাদ দিয়ে তার সঙ্গে মিলতে হবে আর যদি আপনি বলেন যে কোরআন সুন্না মানতে হবে তোমাকে কোরআন সুন্না ছাড়ার সুযোগ নেই যদি এই কথা বলা হয় তাহলে মেলার সুযোগ কোথায় ওনারা এসে মিলতে পারেন কিন্তু এদিক থেকে গিয়ে মেলার সুযোগটা কোথায় ইসলামকে বিসর্জন দেওয়ার ধর্মকে বিসর্জন দেওয়ার সুযোগ কোথায় আছে আর দাওয়াত তাবলিগের এটা কি ইসলামের থেকে বড় হয়ে গেল নাকি যে আমি আমার আকিদাকে বিসর্জন দিব কিন্তু আমি আমার তবলিগের সাইনবোর্ড ঠিক রাখবো এটা আবার কোন ধরনের কথা তার মানে কি কোরআনের থেকে সুন্দর থেকে আমার মতবাদ মতাদর্শ বড় হয়ে গেল কৌমি মাদ্রাসার দ্বারা আল্লাহ তালা অনেক খেদমত নিচ্ছেন কিন্তু আল্লাহ না করুক যদি এমন হয়ে যায় যারা সমাজের মধ্যে ভুল মেসেজ প্রচার করতে থাকে তাহলে এই কৌমি মাদ্রাসার সন্তান হয়েও কৌমি মাদ্রাসাকে ত্যায্য করতে হবে রাখার কোনো সুযোগ নেই কারণ ইসলামের থেকে বড় কোনো সম্পদ নেই আল্লাহ তালা ইসলাম কেয়ামত পর্যন্ত সঠিক থাকবে যথাযথ থাকবে এই গ্যারান্টি আল্লাহ তালা দিয়েছেন কিন্তু ইসলাম ছাড়া অন্য কোন দলের ব্যাপারে আল্লাহ বলেছেন যে কেয়ামত পর্যন্ত সেখানে কোনো ভুল ডুববে না আপনি দেখেন আর কোন দল ইসলাম ছাড়া ইসলামের মধ্যেরই অন্য কোন দলের ব্যাপারে আল্লাহ অথবা তার রাসুল এই গ্যারান্টি দিয়েছেন কেয়ামতের আগে এখানে কোনো ভুল ঢুকবে না এরকম আদৌ আছে সুতরাং যে কোনো মানুষ সে যেখানেরই হোক সে যদি আমার কৌমি মাদ্রাসার আমার উস্তাদও হয় কিন্তু তার কোনো কথা যদি কোরআন এবং সুন্নার সঙ্গে সাংঘর্ষিক হয় সেই কথাকে গ্রহণ করার কোনো সুযোগ নেই মৌলানা আব্দুল মালিক দামদ বারাকাতমুল আলী অনেকে হয়তো নাম শুনেছেন হজরতের আমাদের মহাজারার মধ্যে একাধিকবার এই কথা বলেছেন যে তোমরা মার্কাজে এসেছ মার্কাজ থেকে তাহকিকের মাদ্দা অর্জন করার জন্য এসেছ গবেষণার মাদ্দা অর্জন করার জন্য এসেছ সুতরাং আমাকেও অন্ধভাবে অনুসরণ করার কোনো সুযোগ নেই আমার কোনো কথাকে যদি মনে হয় এটা বিচ্ছিন্ন মতামত এটা ভুল তাহলে সেই ক্ষেত্রে আমার মতামতকে তোমরা কখনো গ্রহণ করবে না কারণ জাল্লাতের ক্ষেত্রে পদস্খলনের ক্ষেত্রে পৃথিবীর কাউকে অনুসরণ করার কোনো সুযোগ নেই কাউকে অনুসরণ করার সুযোগ নেই সে যেই হোক না কেন সুতরাং দলদলি সব জায়গায় কৌমি মাদ্রাসার একজন মানুষ সে যদি কৌমির উপরের প্রবীণ কোন মানুষ ভুল করে তাকে বোঝানোই যায় না সে ভুল করে সে কেমন যেন তাকে নবীর মাকাম দিয়ে রেখেছে অথচ এই মানুষটাই আবার অন্য জায়গায় গিয়ে বলবে ইমাম আবু হানিফ এই মত দিয়েছেন তবে আমাদের মাঝাবে এই মত গ্রহণ হয়নি ইমাম আবু ইউসুফ বা ইমাম মোহাম্মদ তার সাগরেদ তার মতের উপর ফতোয়া দেওয়া হয়েছে এক্ষেত্রে ইমাম আবু হানিফার মত ত্যাগ করা হয়েছে এই মানুষটাই বলবে অথচ একটু আগেই সে তার উস্তাদের কথা অথবা বর্তমান কোন জীবিত প্রবীণের ভুলকে মেনে নিতে চাচ্ছে না অথচ আপনি কোরআন দিয়ে দলিল দিচ্ছেন সুন্নাহ দিয়ে দলিল দিচ্ছেন সে বলছে স্যার সেও কোরআন পড়েছে সেও হাদিস পড়েছে অকাট্য দলিল সামনে আসার পরও কেউ যদি কোনো বাতিল মতবাদের অনুসরণ করে সে গোমরা হ্যাঁ যতক্ষণ বুঝেনি যতক্ষণ দলিল সামনে আসিলে ততক্ষণ একটা ওজোর থাকে যে আমি বুঝিনি মানুষ হিসাবে ভুল হতেই পারে কিন্তু যখন বোঝানো হবে সামনে কোরআন সুন্না খুলে দেওয়া হবে তখন কারো কোনো ওজোর পেশ করার সুযোগ নেই আল্লাহ তালা রাসুলদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন কেন নিজেই বলে দিয়েছেন লিয়াকুন রসুল আলাইকুম শাহিদা এই রাসুল যেন তোমাদের বিরুদ্ধে সাক্ষী হয় মানে কি মানে হলো কেয়ামতের দিন যেন এসে এই কথা বলতে না পারো যে হে আল্লাহ পাঠিয়েছিলেন আপনার এবাদত করার জন্য বুঝলাম কিন্তু আপনার এবাদত কিভাবে করব। আপনার এবাদত আসলে জিনিসটা কি এটাই তো বুঝিনি আপনি তো রাসুল পাঠিয়ে শেখাননি তোমরা যেন এই কথা বলতে না পারো এজন্য আমি রাসুলদেরকে পাঠাচ্ছি এর অর্থ এটা না যে কেউ যদি কাফের হতে চায় কেউ যদি মুশ্রিক হতে চায় আল্লাহ তাকে জোর করে মুসলমান বানাবেন তাকে তরবারি দিয়ে ঘাড়ের উপর তরবারি রেখে মুসলমান বানানো হবে এই কথা কখনো শিক্ষা দেওয়া হয়নি তুমি তোমারটা মানো কিন্তু রাসুলকে পাঠাচ্ছি প্রত্যেক জাতির মধ্যে সতর্ককারী পাঠাচ্ছি কেন কারণ হলো কেয়ামতের দিন যেন তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহকে অভিযুক্ত করতে না পারো যে কই আপনি তো জানালেন না আপনি তো সতর্ককারী পাঠালেন না যদি পাঠাতেন তাহলে মেনে নিতাম ওলামা জায়গায় জায়গায় গিয়ে মানুষকে বোঝাচ্ছেন এ এতটুকু দায়িত্ব পালন করা যে আমার কাজ পৌঁছে দেওয়া মানবা না না মানবা তোমার দায়িত্ব মাকসাদ একটাই দুটো পথ দেখিয়ে দেওয়া বলেছেন আমি মানুষকে দুটো পথ দেখিয়ে দিয়েছি একটা জান্নাতের পথ একটা জাহান্নামের পথ এবার কোনটা মানবা এটা তোমার বিষয় এই ক্ষেত্রে এই কথা যে এটা হলো কোরআন সুন্নার পথ আর এটা হলো কোরআন সুন্না বিবর্জিত একজন ব্যক্তির পথ কোনটা মানবো তোমার বিষয় তোমাকে নিয়ে আমার এত মাথা ঘামানো নেই তোমার জান্নাত তোমার জাহান্নাম তোমার সামনে কেয়ামতের দিন তোমার জবাব তোমাকে দিতে হবে তুমি মানুষকে হত্যা করো তুমি মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করতে চাও আর এরকম টঙ্গি ময়দান একটা কেন টঙ্গি ময়দান দশটা কেন এক সারা দুনিয়ার থেকে আল্লাহর কাছে একজন মুসলমানের রক্তের দাম বেশি এমনকি বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা শরীফের থেকে একজন মুসলমানের রক্তের দাম বেশি আল্লাহ তালা রসুল হাদিসের মধ্যে বলছেন যে পুরো দুনিয়ার দাম আল্লাহর কাছে মাসির ডানা পরিমাণও না এতটা পুরো দুনিয়াটা তুচ্ছ মাছির ডানা পরিমাণ দাম পুরো দুনিয়ার না আবার আরেক হাদিসে বলছেন আল্লাহ আল্লাহ এই জমিনের মধ্যে যতদিন আল্লাহ আল্লাহ বলার মতো একটা মানুষ থাকবে ততদিন কেমত হবে না তার মানে আল্লাহ আসমান জমিন এই সূর্য চাঁদ এই পাহাড় পর্বতকে টিকিয়ে রেখেছেন শুধুমাত্র একজন মুমিন যতদিন থাকবে ততদিন পর্যন্ত যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না আল্লাহ সব ধ্বংস করে দেবেন এই সমস্ত কাফের মুশিকদের খাইয়ে আল্লাহ কি লাভ যতদিন আল্লাহ আল্লাহ বলা চলবে দুনিয়ার মধ্যে আসমান জমিন ঠিক থাকবে এক একজন মুমিনের এতটা দাম আল্লাহর কাছে আর সেখানে মুমিনের রক্ত ঝরিয়ে আপনি কোন ইসলাম প্রতিষ্ঠা করেন থেকে বর্ণিত হারামা মুমিন বান্দা তার দিনের ব্যাপারে ব্যাপকতার মধ্যে প্রশস্ততার মধ্যে থাকে যতক্ষণ না সে কোন হারাম রক্ত খেয়াল করবেন যতক্ষণ না সে কোন হারাম রক্ত ঝরায় তার মানে একজন মানুষ সে তার দিন পালন করার ব্যাপারে তার দিনের স্বচ্ছতা সততা ততক্ষণ পর্যন্ত গ্রহণীয় হবে যতক্ষণ না সে কোন হারাম রক্ত ঝরায় হারাম রক্ত মানে কি আল্লাহ তালা যেই রক্ত ঝরানোকে হারাম করেছেন সেই রক্তকে ঝরায় যখন একজন মানুষ তার মতবাদের স্বার্থে তার মতদর্শের স্বার্থে যে কোনো পার্থিব স্বার্থে যে কোনো কারণে শরিয়াতের কারণ ছাড়া কোনো মানুষের রক্ত ধরায় তখন সেই ব্যক্তি আর হকের উপর থাকে না তার মেহনত আর দিনে মেহনত থাকতে পারে না এই মানুষগুলো হক নাকি গোমরা এটা দেখার জন্য এতটুকু প্রমাণে যথেষ্ট তারা কাদের রক্ত ঝরাচ্ছে তারা কি সেই সমস্ত মানুষের রক্ত ঝরাচ্ছে আল্লাহর কাছে যার রক্তের দাম এই সারা দুনিয়ার থেকেও বেশি এই যে আইএস আইএস কে সবাই গোমরা বলে সবাই গোমরা বলে কেন মূল কারণ সবাই এটাই উল্লেখ করবে যে এরা হলো সেই জাতি যারা মুসলমানদের রক্তকে হালাল করে রেখেছে কাফের মুশ্রিকদের সঙ্গে যাদের শত্রুতা নেই তাদেরকে দেখা যায় না আমেরিকার বিরুদ্ধে লড়াই করে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করে তাদেরকে দেখা যায় দেশে দেশে মুসলমানদেরকে হত্যা করে সুতরাং তাদের এই হত্যা করাই তাদের বাতিল হওয়ার বড় একটা প্রমাণ যে কোনো ক্ষেত্রে এই কথা যে আপনি মুসলমানের রক্ত ঝরান এটা ঝরানোই আপনি বাতিল হওয়ার একটা প্রমাণ ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما এই একটা আয়াতে যথেষ্ট ومن يقتل مؤمنا متعمدا যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করবে فجزاؤه জাহান্নাম তার শাস্তি হলো জাহান্নাম খালিদান ফিহা সে সেখানে দীর্ঘকাল বসবাস করবে وغضب الله عليه আল্লাহ তাআলা তার উপর গজব নাজিল করেছেন করেছেন মানে করবেন তা করেছেন কেন বললেন এতটা নিশ্চিত নাজিল করা এতটা নিশ্চিত যেন এটা নাজিল হয়েই গেছে আলী আল্লাহ তার উপর গজব নাজিল করবেন ওয়ালা আনাহু আল্লাহ তাকে অভিশপ্ত করেছেন ও আদালাহু আজাব আজিমা আল্লাহ তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃত কোনো মুমিনকে হত্যা করে তার ব্যাপারে এই শাস্তি এবার স্মরণ করে দেখেন সুরায় ফাতেহার মধ্যে আমরা কি দোয়া করে এসেছিলাম হে আল্লাহ সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করুন সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা এই কথা ছিল কিনা যারা গজবগ্রস্ত না মনে আছে সিরাতে মুস্তাকিমের ব্যাখ্যা এই কথা ছিল কিনা যে হে আল্লাহ তাদের পথে আমাদেরকে চালাবেন না যারা গজবগ্রস্ত এই আয়াতের মধ্যে গজবগ্রস্তের তালিকায় নতুন একটা নাম বলা হচ্ছে যারা ইচ্ছাকৃত কোনো মুমিন বান্দাকে হত্যা করে যারা আল্লাহকে বলেছেন কোনো কাফের কথা যারা যেই হোক না কেন কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে সরি কারণ ছাড়া যদি শরিয়াতের কারণ থাকে ভিন্ন কথা সে অপরাধ করেছে সে কাউকে হত্যা করেছে হত্যার বদলে হত্যা এখানে রাষ্ট্র ফয়সলা করবে বিচার বিচারালয়ে তার ফয়সলা হবে সেটা না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে শরীর কারণ ছাড়া কাউকে হত্যা করবে তো এখানে তাকে কয়েকটা শাস্তির কথা বলা হয়েছে এর মধ্যে একটা আছে কিনা যে আল্লাহ তালা তার উপর গজব নাজিল করবেন তার মানে কি প্রত্যেক নামাজের মধ্যে আমরা এই সমস্ত গজবগ্রস্ত বান্দাদের থেকে আল্লাহর কাছে পানাপ চাই যে হে আল্লাহ এদের পথে আমাদেরকে চালাবেন না সুতরাং এই যে মানুষগুলো যারা টঙ্গির মাঠে গিয়ে নিরহ মানুষগুলোকে হত্যা করলো তাদের ব্যাপারে আল্লাহ তালের স্পষ্ট ঘোষণা আপনি আয়টা তাফসির পরে দেখেন যদি মনে হয় অপব্যাখ্যা পাঁচ পাড়ার বারো নম্বর পৃষ্ঠার মাঝামাঝিতে আয়াতটা আছে আপনি আয়টা তাফসির নিজে পরে দেখেন যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে তার শাস্তি জাহান্নাম এখানে আল্লাহ তালা আরো কয়েকটা শাস্তির কথা বলেছেন এর মধ্যে আল্লাহ তার উপর গজব নাজিল করবেন আর সুরতুল ফাতেহায় প্রত্যেক নামাজে আল্লাহর কাছে পানাহ চাই হে আল্লাহ ওই সমস্ত বান্দাদের পথে চালাবেন না যারা গজবগ্রস্ত সুতরাং তাবলিগের নামে এই সমস্ত মানুষ যারা এতটা হিংস্র রূপ ধারণ করেছে যে মুসলমানের বিরুদ্ধে হাত্তাকে আমাদের বড় বড় ওলামায়করাম কেউ এখন নিরাপদ না যে কোনো সময় যে কেউ গুপ্ত হত্যা হতে পারে আজ সকালে মাদারীনগর মাদ্রাসায় ফজরের নামাজের সময় নামাজ চলাকালীন বিদ্যুৎ বন্ধ করে দিয়ে আক্রমণ করা হয়েছে যদিও ছাত্ররা ছুটে আসে বিশেষ কিছু করতে পারেনি সিলেটে প্রতিবাদ সভা হয়েছে প্রতিবাদ সভায় যখন এই কার্যক্রম ঘোষণা করা হচ্ছে সে সময় পেছন থেকে অতর্কিত আক্রমণ তো জায়গায় জায়গায় যেরকম আক্রমণ করা শুরু হচ্ছে আমাদের বড় বড় ওলামায় কেরাম যারা নেতৃত্ব দিচ্ছেন শুধুমাত্র হকের জন্য কোরআন সুন্নার জন্য বাহ্য তো কেউ নিরাপদ না যে কোনো সময় যে কেউ গুপ্ত হত্যা হতে পারেন আল্লাহ তালা ভালো জানেন গতকাল তো বিভিন্ন কারগুজারির মধ্যে শোনা গেছে যে টঙ্গি মাঠের মধ্যে যে মাদ্রাসাটা ছিল ওইখানে একটা মাদ্রাসা আছে হেফকানা আর মক্তব শুধুমাত্র তো এই বাচ্চাগুলো সারাদিন কোরআন তেদাওতের মধ্যে থাকে তো যখন মারামারি শুরু হয়ে গেল প্রায় দেড়শোর মতো বাচ্চা এর মধ্যে বালেক কেউ নেই সব নাবালেক বাচ্চা ছোট ছোট বাচ্চা তারা ছিল তাদের শিক্ষকরা ছিল আর তাবলিগের কিছু মুরব্বী সেখানে অবস্থান করছিল যখন মাঠের মধ্যে মারামারি শুরু হয়ে গেল তখন ওনারা ভাবলেন যে ফয়সালা তো জমিনে হবে না ফয়সালা তো আসমানে হবে তাহলে বাচ্চাদেরকে সুরে ইয়াসিনের তেলাওয়াতে কোরআনের তেলাওয়াতে লাগিয়ে দেই তারা তেলাওয়াত করতে থাকুক আল্লাহ তালা আসমান থেকে যদি চান আল্লাহ তালা ফয়সালা করবেন এই ফেতনা বন্ধ হয়ে যায় তো অন্যদিকে মারতে মারতে মারতে মারতে যখন আর পেট ভরছে না সর্বশেষ গিয়ে সেখানে সেই বিল্ডিং এর মধ্যে আক্রমণ করলো আক্রমণ করে প্রথমে থাই গ্লাস গুলো ভাঙলো বাহির ভেতর থেকে তালা মারা ছিল ভাঙতে পারছিল না কিন্তু তাদের কাছে শুধু বাসই না বিভিন্ন ধরনের অস্ত্রও ছিল সেগুলো প্রয়োগ করে গেট ভাঙা হলো গেট খোলার পর ভিতরে গিয়ে তারপর সেই ছোট ছোট বাচ্চাদেরকে কাউকে আছাড় মারা হলো কাউকে নির্মমভাবে প্রহার করা হলো আর কোরআন কোরআন করিমকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে কোরআনকে লাঠি মেরে মেরে এক একজন মানুষের উপর আঘাত করা হলো এগুলো কোন ইসলাম আর কোন এগুলো তাবলিগের নামে সে এগুলো ইমানের মেহনত বেইমানের মেহনত যেখানে কোরআনের আদব থাকে না যেখানে হাফেজ ও কোরআন এই বাচ্চাগুলো তারা কি জন্য গিয়েছিল মাঠে আর এমনিও যারা সাথীরা ছিল এর মধ্যে অধিকাংশই তো ছিল কাজ করার জন্য সাত তারিখ থেকে জোর হওয়ার কথা তা জোর হওয়ার সময় বিশাল যে প্যান্ডেল প্রস্তুত হয় এটাকে আসমানের ফেরেস্তা এসে প্রস্তুত করে দিয়ে যায় নাকি এই সমস্ত মানুষরাই করে তা যেই মানুষরা এখানে গেল কাজ করার জন্য তাদেরকে নির্মমভাবে প্রহার করা হা আপনার যদি এখানে কোনো প্রশ্ন থাকে কোনো সমস্যা থাকে যারা নেতৃত্ব দিচ্ছে আপনি তাদের কাছে যান এটা একটা যৌক্তিক যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে যান তাদের সঙ্গে তর্ক করেন সেটা একটা যৌক্তিক মেনে নেওয়া যেত কিন্তু এই নিরীহ মানুষগুলো যাদের নিজস্ব কোনো অবদান নেই এসেছে শুধুমাত্র আল্লাহর দিনের জন্য প্রতি বছর আসে প্রতি বছর কাজ করে কেউ টাকা দেয় সেজন্য না একমাত্র আল্লাহর জন্য এসে কাজ করে এই মানুষগুলোকে একেবারে এবং প্রত্যেককে টার্গেট করা হয়েছে মাথায় যে এই মাথা দিয়ে কোরআন শিখবা আর এই মাথা দিয়ে কোরআন শিখে আমাদের মেহনতের বিরোধিতা করবা তোর মাথাকে শেষ করবো ভিডিওগুলো দেখবেন ইউটিউবে সার্চ করে করে ভিডিওগুলো দেখবেন যে ঢুকেই সর্বপ্রথম সবার মাথায় আঘাত করা হয়েছে যে মাথা হাত থাকতে দেওয়া যাবে না এই মাথাই তো আমাদের মূল দুশ্মন আরো বিভিন্ন বুড়া বুড়া মানুষের কথা শোনা যাচ্ছে এই জিহাদ করে এসেছে জিহাদ করে এসেছে যাদের জিহাদ হয় মুসলমানের বিরুদ্ধে জিহাদ তাদের মধ্যে আর আইএসের মধ্যে কি পার্থক্য তো এই মেহনত থেকে তো প্রতি নামাজে আল্লাহর কাছে পানা চাই যে এই তাবলিগের নামে যদি এটা শুরু হয় এই তাবলিগ থেকে আল্লাহর কাছে পানা চাই প্রকৃত তাবলিগের পক্ষে যদি দশজন মানুষ থাকে সেই দশজন দিয়ে আল্লাহ তালা সারা দুনিয়ার মধ্যে মেহনত জারি করবেন ইলিয়াস রহমতুল্লাহ আলী যখন মেহনত করেন তার সঙ্গে কয়জন ছিল কয় হাজার মানুষ ছিল ইন্ডিয়ার বাইরে একটা জামাত ওনার জীবদ্দশায় গিয়েছে আপনি একটা ইতিহাস দেখান উনি তো মেহনত শুরু করেছেন ইন্ডিয়ার বাইরে তাবলিগের জামাত একটা জামাত গেছে আপনি পারলে একটা ডকুমেন্ট দেখেন কিন্তু আল্লাহ তালা সারা দুনিয়া ছড়িয়ে দিয়েছেন কিনা যদি প্রকৃত মানুষ থাকে যারা কোরআন শূন্য অনুযায়ী মেহনত করবে এরকম মানুষ যদি একজনে থাকে আল্লাহ একজনের মেহনতকে কবুল করবেন আর যদি এরকম লাখ লাখ কোটি কোটি মানুষ হয় যারা দিন দিন ওলামা বিদ্বেষী হয়ে যাচ্ছে আগ থেকেই হচ্ছিল একদিন হয়েছে তা না সাল না লাগালে মেয়ে পর্যন্ত বিয়ে দেয় না সাল লাগানো মানে এক বছর সময় দেওয়া এক বছর সময় না দিলে মেয়ে পর্যন্ত বিয়ে দেয় না তার মানে কি মানে অপরিপূর্ণতা পরিপূর্ণ হয়নি কোরআন সুন্না আপনি যতই বোঝেন না কেন আপনি যদি সময় না দেন আপনি কেমন যেন আপনি পরিপূর্ণ মমিনই হতে পারেননি কে আজীব কথা তো পুরো ইসলামকে ধ্বংস করেছে এরকম সাম্প্রদায়িকতা এক একজন এক এক শিরোনামে সাম্প্রদায়িকতা আমি হক আমি ছাড়া সবাই বাতিল আমি যেটা বলবো সেটাই কোরআন সুন্নার মত এর বাইরে তুমি এক হাজার ডকুমেন্ট পেশ করো না কেন সেটা আমি মানতে পারবো না সেই দিল্লির হজরত যেটা বলেনি যে আমি যেটা বললাম এটাই হলো চূড়ান্ত মত অন্য ওলামায় কেরাম যারা বলবেন তারা ইহুদিন আসরা দ্বারা প্রভাবিত তারা ওলামায় সু তারা এই তারা সেই নাহদুবিল্লাহ এগুলো মানুষের গোমরাহির আলম তো ধীরে ধীরে ফেরকায় পরিণত হয়ে যাওয়া একসময় জৈনপুরী বাংলাদেশের মধ্যে ইসলাম তো তাবলিগের দ্বারা আসেনি পীর মাসাহের দ্বারা এসেছিল কিন্তু এরকম জৈনপুরী যাদের হাতে দেশের মধ্যে ইসলাম ঢুকেছিল আপনি খোঁজ নিয়ে দেখেন যে তারা নিজেরাই এখন হকের উপর আছে কিনা তো তবলিগের নামে ফেরকা হয়ে যাও তবলিগ কোনো ফেরকা ছিল না তবলিগ জিনিসটাই ছিল কোনো দলাদলি কোনো মতামত কোনো নির্বিশেষে সবার এখানে এটা কোনো দলের সঙ্গে খাস না কারোর সঙ্গে খাস না সবার মেহনত সেই মেহনতকে যখন ফেরকা বানিয়ে ফেলা হয় আমরা একটা আলাদা দল তুমি আলেম হওয়ার যে হোক না কেন আমার ব্যাপারে কথা বলার অধিকার তোমার নেই আমি আলাদা দল সবকিছু আমার আলাদা তখন এই মেহনত এর দ্বারা মানুষ হেদায়ত পাবে নাকি এর দ্বারা গুন্ডা সন্ত্রাসী আর এরকম নির্মম লোক তৈরি হবে যারা কোরআনকে লাথি মারতে আর ছোট ছোট বাচ্চাদেরকে প্রহার করে আবার তাদের ছবি তুলে মিডিয়ায় দিয়ে দেওয়া নিজেরাই মেরে মিডিয়ায় দিয়ে দেওয়া যে ওলামায় কেরাম এদেরকে পাঠিয়েছে মারামারি করার জন্য অথচ সেই মাদ্রাসার ছাত্র প্রহার করে এক একজনকে মেরে মেরে হত্যার ভয় দেখিয়ে ভিন্ন ভিন্ন ভিডিও করে তো হুদাল্লিল মুত্তাকিন এই আয়াতটুকু কেউ যদি বোঝে আর সবাই তো হেদায়ত চাই হেদায়ত চাই আর কি মাকসাদ তো একটাই আমার মসজিদ আমার মাদ্রাসা আমার হজ মাহফিল আমার লেখালেখি আমার এই আমার সেই মাকসাদ তো একটাই হেদায়ত যদি হেদায়তের পথ আল্লাহ বলে দিচ্ছেন কোরআন এই কোরআন থেকে যদি দূরে সরে যাই আমার মসজিদও গোমরা আমার মাদ্রাসাও গোমরা সব গোমরা আল্লাহ তালা কেন তার রাসুলকে মসজিদ ভাঙার আদেশ দিচ্ছেন মসজিদে জিরাও যে মসজিদকে বানানোই হয়েছিল মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য চক্রান্ত করার জন্য সাইনবোর্ড রাখা হয়েছিল মসজিদ এই মসজিদকে ভাঙার আদেশ কেন তার রাসুলকে দিচ্ছেন অথচ সেই রাসুল দুনিয়া এসেছেন মসজিদ প্রতিষ্ঠা করার জন্য যেই মসজিদের মধ্যে হেদায়ত থাকবে না সেই মসজিদেরও দরকার নেই তো হুদাল মুত্তাকিন এই হুদান শব্দের মধ্যে তো বলা হচ্ছে যে কোরআন হলো হেদায়ত কাদের জন্য হেদায়ত আল্লাহ সেটাও কিন্তু বলে দিচ্ছেন লিল মুত্তাকিন এই কোরআন হেদায়েত সবার জন্য হেদায়েত না তোমার মতো গুন্ডা পান্ডা আর সাম্প্রদায়িক আর অন্ধ তোমাদের জন্য তো কোরআন হেদায়ত না কোরআন তো সেই ব্যক্তির জন্য হেদায়ত যে মুত্তাকি যে আল্লাহকে ভয় করে যে আল্লাহর ভয়কে সবকিছুর উপর প্রাধান্য যায় যে আল্লাহর আদেশ এবং নিষেধের সামনে নিজেকে আত্মসমর্পণ করতে পারে কোরআন তার জন্য হেদায়ত যার তার জন্য হেদায়ত তো না নয়তো লীল মুত্তাকিন বলার দরকার ছিল না লীল মুসলিমিন বলতেন লিলমিন বলতেন যে মুসলমানের জন্য হেদায়ত মুমিনের জন্য হেদায়ত আল্লাহ বলছেন মুত্তাকিদের জন্য হেদায়ত যারা আল্লাহকে ভয় করে আল্লাহর ভয় যদি কারোর মধ্যে না থাকে কেউ যদি আল্লাহর ভয়ের উপর অন্য কিছুকে প্রাধান্য দেয় সে তো বাড়াবাড়ি করবেই সে তো কোরআন থেকে হেদায়ত গ্রহণ করবেই এরপর আল্লাহ তালা মুত্তাকিদের তো অনেক বৈশিষ্ট্য আছে